ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো অতপর সেখান থেকে যা ইচ্ছা খাও তবে এ বৃক্ষের কাছে যেও না তাহলে তোমরা গুনাহকার হয়ে যাবে فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين অতপর শয়তান উভয়কে প্ররোচিত করল যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয় সে বলল তোমাদের পালনকর্তা তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেননি তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরেস্তা হয়ে যাও কিংবা হয়ে যাও এখানকারই চিরকালীন বাসিন্দা وقاسمهما إني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 না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون আল্লাহ বললেন তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান আছে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফল ভোগ আছে বললেন তোমরা সেখানেই জীবিত থাকবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরুত্থিত হবে يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون হে বনি আদম আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত্ত করে এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্ত্র এবং পরহেজগারির পোশাক এটি সর্বোত্তম এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন যাতে তারা চিন্তা ভাবনা করে يا بني آدم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 تشركوا بالله وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا আপনি বলে দিন আমার পালনকর্তা কেবল অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন যা প্রকাশ্য ও অপ্রকাশ্য এবং হারাম করেছেন গোনাহ অন্যায় অত্যাচার আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্তে পিছে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون হে বনি আদম যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে পয়গম্বর আগমন করে তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনায় তবে যে ব্যক্তি সংযত হয় এবং সৎ কাজ অবলম্বন করে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলবে এবং তার প্রতি অহংকার করবে তারাই দোজখী এবং তথা চিরকাল থাকবে فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين অতপর ওই ব্যক্তির চাইতে অধিক জালিম কে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা তার নির্দেশাবলীকে মিথ্যা বলে তারা তাদের আমল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 অভিসম্পাত করবে এমনকি যখন তাতে সবাই পতিত হবে তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে হে আমাদের পালনকর্তা এরাই আমাদেরকে বিপদগামী করেছিল অতএব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন আল্লাহ বলবেন প্রত্যেকেরই দ্বিগুণ কিন্তু তোমরা জানো না وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে তাহলে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই অতএব শাস্তি আস্বাদন করো স্বীয় কর্মের কারণে إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না সূচের ছিদ্র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 কি এখন এ অপেক্ষায় আছে যে এর বিষয়বস্তু প্রকাশিত হোক যেদিন এর বিষয়বস্তু প্রকাশিত হবে সেদিন পূর্বে যারা একে ভুলে গিয়েছিল তারা বলবে বাস্তবে কি আমাদের পালনকর্তার পয়গম্বরগণ সত্যসহ আগমন করেছিলেন অতএব আমাদের জন্য কোনো সুপারিশকারী আছে কি যে সুপারিশ করবে অথবা আমাদের পুনঃপ্রেরণ করা হলে আমরা পূর্বে যা করতাম তার বিপরীত কাজ করে আসতাম নিশ্চয় তারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে তারা মন গড়া যা বলতো তা উধাও হয়ে যাবে إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين নিশ্চয় তোমাদের পালনকর্তা আল্লাহ তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরসের উপর অধিষ্ঠিত হয়েছেন তিনি পরিয়ে দেন রাতের উপর দিনকে এমত অবস্থায় যে দিন দৌড়ে দৌড়ে রাতের পেছনে আসে তিনি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র নক্ষত্র স্বীয় আদেশের অনুগামী শুনে দেখো তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা আল্লাহ বরকতময় যিনি বিশ্বজগতের প্রতিপালক ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحب তোমরা স্বীয় পালনকর্তাকে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গোপনে তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না পৃথিবীকে কুসংস্কার মুক্ত ও ঠিক করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না তাকে আহ্বান করো ভয় ও আশা সহকারে নিশ্চয় আল্লাহর করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا حتى إذا أقلت سحابا ثقالا سقناه